নাবি সাল্লাহ সাল্লামের স্ত্রী আয়সা হ্রদিল্লাহ হতে বর্ণিত মিথ্যা অপবাদকারীরা যখন তার সম্পর্কে অপবাদ রটনা করল এবং আল্লাহ তা হতে তার পবিত্রতা ঘোষণা করলেন রাবিগণ বলেন আয়সা রাজিল্লাহ তাল্লাহা বলেছেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সফরে বের হবার ইচ্ছা করলে প্রিয় স্ত্রীদের মধ্যে কুরআ ঢালার মাধ্যমে সফর সঙ্গিনী নির্বাচন করতেন তাদের মধ্যে যার নাম বেরিয়ে আসত তাকেই তিনি নিজের সঙ্গে নিয়ে যেতেন এক যুদ্ধে যাবার সময় তিনি আমাদের সম্মধ্যে কুরআ ঢাললেন তাতে আমার নাম বেরিয়ে এলো তাই আমি তার সঙ্গে সফরে বের হলাম এটা পর্দার নির্দেশ নাজিল হবার পরের ঘটনা আমাকে হাওদার ভেতরে সওয়ারিতে উঠানো হতো আবার হাওদায় থাকা অবস্থায় নামানো হতো এভাবেই আমরা সফর করতে থাকলাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই যুদ্ধ শেষ করে যখন প্রত্যাবর্তন করলেন এবং আমরা মদিনার নিকট পৌঁছে গেলাম তখন এক রাতে তিনি মঞ্জিল ত্যাগ করার ঘোষণা দিলেন উক্ত ঘোষণা দেওয়ার সময় আমি উঠে সেনাদলকে অতিক্রম করে গেলাম এবং নিজের প্রয়োজন সেরে হাওদায় ফিরে এলাম তখন বুকে হাত দিয়ে দেখি আজফার দেশেও সাদা কালো পাথরের তৈরি আমার একটা মালা ছিঁড়ে পড়ে গেছে তখন আমি আমার মালার সন্ধানে ফিরে গেলাম এবং সন্ধান কার্য আমাকে বিলম্বিত করে দিল ওদিকে যারা আমাকে আমার হাওদা উঠিয়ে দিত তারা তা উঠিয়ে যে উঠে আমি সওয়ার হতাম তার পিঠে রেখে দিল তাদের ধারণা ছিল যে আমি হাওদাতেই আছি তখনকার মেয়েরা দুবলা পাতলা হতো মোটাসোটা হতো না কেননা খুব সামান্য খাবার তারা খেতে পেত তাই হাওদা উঠাতে গিয়ে তার ভার তাদের নিকট স্বাভাবিক মনে হলো তদুপরি সে সময় আমি স্বল্প বয়স্কা কিশোরী ছিলাম এবং তখন তারা হাওদা উঠিয়ে উঠ হাঁকিয়ে রওনা হয়ে গেল এদিকে সেনাদল চলে যাবার পর আমি আমার মালা পেয়ে গেলাম কিন্তু তাদের জায়গায় ফিরে এসে দেখি সেখানে কেউ নাই তখন আমি আমার জায়গায় এসে বসে থাকায় স্থির করলাম আমার ধারণা ছিল যে আমাকে না পেয়ে আবার এখানে তারা ফিরে আসবে বসে থাকা অবস্থায় আমার দু চোখে ঘুম এলে আমি ঘুমিয়ে পড়লাম সাফওয়ান ইবনু মুয়াত্তাল যিনি প্রথমে সুলামি এবং পরে জাকওয়ানি নামে পরিচিত ছিলেন সেনা দলের পিছনে পরিদর্শক হিসাবে তিনি রয়ে গিয়েছিলেন সকালের দিকে আমার অবস্থানস্থলের কাছাকাছি এসে পৌঁছলেন এবং একজন ঘুমন্ত মানুষের শরীর দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এলেন পর্দার বিধান নাজিরের আগে তিনি আমাকে দেখেছিলেন সে সময় যে সময় তিনি উট বসাচ্ছিলেন সে সময় তার ইন্নাল ইল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন শব্দে আমি জেগে গেলাম তিনি উটের সামনের পা চেপে ধরলে আমি তাতে সওয়ার হলাম আর তিনি আমাকে নিয়ে সওয়ারি হাঁকিয়ে চললেন সেনাদল ঠিক দুপুরে যখন বিশ্রাম করছিল তখন আমরা সেনাদলে পৌঁছলাম সে সময় যারা ধ্বংস হবার তারা ধ্বংস হলো অপবাদ রটনায় যে নেতৃত্ব দিয়েছিল সে হলো আবদুল্লাহ ইবনুস উবাই ইবনু সালুল আমরা মদিনায় উপস্থিত হলাম এবং আমি এসেই এক মাস অসুস্থতায় ভুগলাম এদিকে কতিপয় ব্যক্তি অপবাদ রটনাকারীদের রটনা নিয়ে চর্চা করতে থাকল আমার অসুস্থতার সময়ে এ বিষয়টি আমাকে সন্ধিহান করে তুলল যে নবী সাল্লাহ সাল্লাম এর পক্ষ হতে সেই স্নেহ আমি অনুভব করছিলাম না যা আমার অসুস্থতার সময় সচরাচর আমি অনুভব করতাম তিনি শুধু ঘরে প্রবেশ করে সালাম দিয়ে বলতেন কেমন আছো আমি সে বিষয়ের কিছুই জানতাম না শেষ পর্যন্ত খুব দুর্বল হয়ে পড়লাম এক রাতে আমি ও উম্মু মিস্তা প্রয়োজন সারার উদ্দেশ্যে ময়দানে বের হলাম আমরা রাতেই শুধু সেদিকে যেতাম এ আমাদের ঘরগুলোর নিকটবর্তী স্থানে পায়খানা বানানোর আগের নিয়ম জঙ্গলে কিংবা দূরবর্তী স্থানে প্রয়োজন সারার ব্যাপারে আমাদের অবস্থাটা প্রথম যুগের আরবদের মতোই ছিল যাই হোক আমি এবং উম্মু মিস্তা বিনতে আবুরু হেঁটে চলছিলাম ইত্যবসরে সে তার চাদরে পা জড়িয়ে হোঁচট খেল এবং বলল মিস্তা এর জন্য দুর্ভোগ আমি তাকে বললাম তুমি খুব খারাপ কথা বলেছ বদের যুদ্ধে শরিক হয়েছে এমন এক ব্যক্তিকে তুমি অভিশাপ দিচ্ছ সে বলল হে সরল মনা যেসব কথা তারা উঠিয়েছে তা কি তুমি শুনুনি অতপর অপবাদ রটনাকারীদের সব রটনা সম্পর্কে সে আমাকে অবহিত করল তখন আমার রোগের উপর তীব্রতা বৃদ্ধি পেল আমি ঘরে ফিরে আসার পর রাসুলিল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমার নিকট এসে জিজ্ঞেস করলেন কেমন আছো আমি বললাম আমাকে আমার পিতামাতার নিকট যাবার অনুমতি দিন তিনি আয়সা রদিল্লাহ তাল্লাহা বলেন আমি তখন আমার পিতামাতার নিকট হতে এ সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছিলাম রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাকে অনুমতি দিলেন আমি আমার পিতামাতার নিকট গেলাম অতপর আমি মাকে বললাম লোকেরা কি বলা বলি করে তিনি বললেন বেটি ব্যাপারটাকে নিজের জন্য হালকাভাবেই গ্রহণ করো আল্লাহর শপথ এমন সুন্দরী রমণী খুব কমই আছে যাকে তার স্বামী ভালোবাসে আর তার একাধিক সতীনও আছে অথচ ওরা তাকে উত্তক্ত করে না আমি বললাম সুবান আল্লাহ লোকেরা সত্যি তবে এসব কথা রটিয়েছে তিনি আয়েশা বলেন ভোর পর্যন্ত সে রাত আমার এমনভাবে কেটে গেল যে চোখের পানি আমার বন্ধ হলো না এবং ঘুমের একটু পরশও পেলাম না এভাবে ভোর হলো পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াহির বিলম্ব দেখে আপন স্ত্রীকে পরিত্যাগের ব্যাপারে ইবনু আবু তালিব ও উসমান ইবনু জায়দকে ডেকে পাঠালেন যাই হোক উসামা পরিবারের জন্য তার অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রতি লক্ষ্য করে পরামর্শ দিতে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আল্লাহর কসম তার সম্পর্কে ভালো ব্যতীত অন্য কিছু আমরা জানি না আর আলী ইবনু আবু তালিব রাজিল্লাহ তালাহু বললেন হে আল্লাহ রসুল কিছুতেই আল্লাহ আপনার পথ সংকীর্ণ করেননি তাকে ব্যতীত আরও অনেক নারী আছে আপনি না হয় তার বাদীকে জিজ্ঞেস করুন সে আপনাকে সত্য কথা বলবে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বাদী বাড়িরাকে ডেকে জিজ্ঞেস করলেন হে বাড়িরা তুমি কি তার মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছ বাড়িরা বলল আপনাকে যিনি সত্যসহ পাঠিয়েছেন তার কসম করে বলছি না তেমন কিছু দেখিনি এই একটি অবস্থায় দেখেছি যে তিনি অল্প বয়স্কা কিশোরী আর তাই আটা খামির করতে গিয়ে ঘুমিয়ে পড়েন সেই ফাঁকে বকরি এসে তা খেয়ে ফেলে সেদিনই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ভাষণ দিতে দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুলের ষড়যন্ত্র হতে বাঁচার উপায় জিজ্ঞেস করলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমার পরিবারকে কেন্দ্র করে যে ব্যক্তি আমাকে জ্বালাতন করেছে তার মোকাবেলায় কে প্রতিকার করবে আল্লাহর কসম আমি তো আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত অন্য কিছু জানি না আর এমন এক ব্যক্তিকে জড়িয়ে তারা কথা তুলেছে যার সম্পর্কে ভালো ব্যতীত অন্য কিছু জানি না আর সে তো আমার সঙ্গে ব্যতীত আমার ঘরে কখনো প্রবেশ করতো না সাদ ইবনু মুয়াজ রজিয়াল তাল্লাহ তখন দাঁড়িয়ে বললেন হ্যাঁ আল্লাহ রসুল আল্লাহর কসম আমি তার প্রতিকার করব যদি সে আউস গোত্রের কেউ হয়ে থাকে তাহলে তার গর্দান উড়িয়ে দেব আর যদি সে আমাদের খাজরাজ গোত্রীয় ভাইদের কেউ হয় তাহলে আপনি তার ব্যাপারে আমাদের নির্দেশ দিবেন আমরা আপনার নির্দেশ পালন করব খাজরাজ গোত্রপতি সাদ ইবনু উবাদাহ রদিল্লাহ তখন দাঁড়িয়ে গেলেন এর পূর্বে তিনি উত্তম ব্যক্তি ছিলেন আসলে গোত্রপ্রীতি তাকে পেয়ে বসেছিল তিনি বললেন তুমি মিথ্যে বলছো আল্লাহর কসম তুমি তাকে হত্যা করতে পারবে না সে শক্তি তোমার নাই তখনই উসাইদ ইবনুল হুজাই রদিল্লাহ তালাহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন তুমি মিথ্যা বলছ আল্লাহর কসম আমরা অবশ্যই তাকে হত্যা করব করে ছাড়ব আসলে তুমি একজন মুনাফিক তাই মুনাফিকদের পক্ষ হয়ে ঝগড়ায় লিপ্ত হয়েছ অতপর আউস ও খাজরাজ উভয় গোত্রই উত্তেজিত হয়ে উঠল এমনকি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম মেম্বারে থাকা অবস্থায় তারা লড়াইয়ে উদ্যত হলো তখন তিনি নেমে তাদের চুপ করালেন সবাই শান্ত হলো আর তিনিও নীরবতা অবলম্বন করলেন আইসা রদিয়াল্লাহ তালাহা বলেন সেদিন সারাক্ষণ আমি কাঁদলাম চোখের পানি আমার শুকালো না এবং ঘুমের সামান্য পরশও পেলাম না আমার পিতামাতা আমার পাশে পাশেই থাকলেন পুরো রাত দিন আমি কেঁদেই কাটালাম আমার মনে হলো কান্না বুঝি আমার কলিজা বিদীর্ণ করে দিবে তিনি আয়সা বলেন তারা আমার পিতামাতা উভয়ে আমার কাছেই উপবিষ্ট ছিলেন আর আমি কাঁদছিলাম ইতিমধ্যে এক আনসারি মহিলা ভেতরে আসার অনুমতি চাইল আমি তাকে অনুমতি দিলাম সে আমার সঙ্গে বসে কাঁদতে শুরু করলো আমরা এ অবস্থায় থাকতেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রবেশ করে বসলেন অথচ যেদিন হতে আমার সম্পর্কে অপবাদ রটানো হয়েছে সেদিন হতে তিনি আমার নিকট বসেননি এর মধ্যে এক মাস কেটে গিয়েছিল অথচ আমার সম্পর্কে তার নিকট কোনো ওয়াহি নাজিল হলো না তিনি আয়সা বললেন অতপর হামদ ও সানা পাঠ করে তিনি বললেন হে আয়সা তোমার সম্পর্কে এ ধরনের কথা আমার নিকট পৌঁছেছে তুমি নির্দোষ হলে আল্লাহ অবশ্যই তোমার নির্দোষিতা ঘোষণা করবেন আর তুমি যদি গুনাহ গুনাহে জড়িত হয়ে থাকো তাহলে আল্লাহর নিকট তওবা ও ইস্তিকফার করো কেননা বান্দা নিজের পাপ স্বীকার করে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন তিনি যখন তার বক্তব্য শেষ করলেন তখন আমার অশ্রু বন্ধ হয়ে গেল এমনকি এক বিন্দু অশ্রুও আমি অনুভব করলাম না আমার পিতাকে বললাম রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমার পক্ষ হতে জবাব দিন তিনি বললেন আল্লাহর কসম আমি বুঝে উঠতে পারি না রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি বলবো অতপর আমার মাকে বললাম আমার পক্ষ হতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কথার জবাব দিন তিনিও বললেন আল্লাহর কসম আমি বুঝে উঠতে পারি না রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে কি বলবো আমি তখন অল্প বয়স্ক কিশোরী কুরানো খুব অধিক পড়িনি তবুও আমি বললাম আল্লাহর কসম আমার জানতে বাকি নেই যে লোকেরা যা রটাচ্ছে তা আপনারা শুনতে পেয়েছেন এবং আপনাদের মনে তা বসে গেছে ফলে আপনারা তা বিশ্বাস করে নিয়েছেন এখন যদি আমি আপনাদের বলি যে আমি নিষ্পাপ আর আল্লাহ জানেন আমি অবশ্যই নিষ্পাপ তবু আপনারা আমার সে কথা বিশ্বাস করবেন না আর যদি আপনাদের নিকট কোনো বিষয় আমি স্বীকার করি অথচ আল্লাহ জানেন আমি নিষ্পাপ তাহলে অবশ্যই আপনারা আমাকে বিশ্বাস করে নেবেন আল্লাহর কসম ইউসুফ আলাহিসাল্লামের পিতার ঘটনা ব্যতীত আমি আপনাদের জন্য কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না যখন তিনি বলেছিলেন পূর্ণ ধৈর্য ধারণই আমার নিকট শ্রেয় আর তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার সাহায্যকারী অতপর আমি আমার বিছানায় পার্শ্ব পরিবর্তন করে নিলাম আমি এটা অবশ্যই আশা করেছিলাম যে আল্লাহ আমাকে নির্দোষ ঘোষণা করবেন কিন্তু আল্লাহর কসম এ আমি ভাবিনি যে আমার ব্যাপারে কোনো ওয়াহি নাজিল হবে কোরআনে আমার ব্যাপারে কোনো কথা বলা হবে এ বিষয়ে আমি নিজেকে উপযুক্ত মনে করি না তবে আমি আশা করেছিলাম যে নিদ্রায় আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম সাল্লাম এমন কোনো স্বপ্ন দেখবেন যা আমাকে নির্দোষ প্রমাণ করবে কিন্তু আল্লাহর কসম তিনি তার আসন ছেড়ে তখনও উঠে যাননি এবং ঘরের কেউ বেরিয়েও যায়নি এরই মধ্যে তার উপর ওয়াহি নাজিল হওয়া শুরু হয়ে গেল এবং ওয়াহি নাজিলের সময় তিনি যেরকম কঠিন অবস্থার সম্মুখীন হতেন সেরকম অবস্থার সম্মুখীন হন এমনকি সে মুহূর্তে শীতের দিনেও তার শরীর হতে মুক্তার মতো ফোটা ফোটা ঘাম ঝরে পড়ত তখন যখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম হতে ওয়াহির সে অবস্থা কেটে গেল তখন তিনি হাসছিলেন আর প্রথম যে বাক্যটি তিনি উচ্চারণ করলেন তা ছিল এই যে আমাকে বললেন হে আয়সা আল্লাহর প্রশংসা করো কেননা তিনি তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন আমার মাতা তখন আমাকে বললেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে যাও কৃতজ্ঞতা প্রকাশ করো আমি বললাম না আল্লাহর কসম আমি তার নিকট যাব না এবং আল্লাহ ব্যতীত অন্য কারো প্রশংসাও করব না তখন আল্লাহ তালা নাজিল করেন অর্থাৎ যারা মিথ্যা অপবাদ রটনা করে তারা তো তোমাদেরই একটি দল এ অপবাদকে তোমরা অনিষ্টকর মনে করো না বরং এ তো তোমাদের জন্য কল্যাণকর তাদের প্রত্যেকের জন্য কৃত পাপকর্মের ফল আছে এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছে তার জন্য আছে কঠিন শাস্তি সুরানুর আয়াত নম্বর এগারো যখন আমার সাফাই সম্পর্কে নাজিল হলো তখন আবু বকর সিদ্দিক রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর কসম নিকটাত্মীয়তার কারণে মিস্তা ইবনু উসাসার জন্য তিনি যা খরচ করতেন আয়সা সম্পর্কে এ ধরনের কথা বলার জন্য মিস্তার জন্য আমি আর কখনো খরচ করব না তখন আল্লাহ তালা এ আয়াত নাজিল করলেন অর্থাৎ তোমাদের মধ্যে যারা নিয়ামত প্রাপ্ত ও সচ্ছল তারা যেন দান না করার কসম না করে হতে আল্লাহ মেহেরবিন মেহেরবান ও ক্ষমাশীল পর্যন্ত সুরা আন্নুর আয়াত নম্বর বাইশ তখন আবু বকর রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহর কসম আমি অবশ্যই চাই আল্লাহ আমাকে ক্ষমা করুন অতপর তিনি মিস্তাকে যা দিতেন তা পুনরায় দিতে লাগলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম জয়নাব বিনতে জাহাজকে আমার সম্পর্কে জিজ্ঞেস করছিলেন তিনি বললেন হে জয়নাব তুমি কি জানো তুমি কি দেখেছ তিনি বললেন হে আল্লাহ রসুল আমি আমার কান আমি আমার চোখের হেফাজত করতে চাই আল্লাহর কসম তার সম্পর্কে ভালো ব্যতীত অন্য কিছু আমি জানি না আয়সা রদিল্লাহ তাল্লাহ বলেন অথচ তিনি আমার প্রতিদ্বন্দ্বিতা করতেন কিন্তু পরহেজগারির কারণে আল্লাহ তার হেফাজত করেছেন আবু রাবি রহমতুল্লা আলহি আয়েশা ও আবদুল্লাহ ইবনু জুবাই রদিল্লাহ তাল্লাহ্ন হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন ফুলাইহ রহমতুল্লা আলহি কাসিম ইবনু মুহাম্মদ ইবনু আবু বকর রদিল্লাহ তাল্লাহ্ন হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন